বিপিএস আনসার আজি এলো বিপিএস আনসার হো বছর ঘুরে এলোয়ে সবার মাঝে এলোয়ে বছর ঘুরে এলোয়ে সবার মাঝে এলোয়ে এই রোজারিতে বিশ্ববাসীকে হাজার ফুলের শুভেচ্ছা স্বাগতম Almadina dot com Almadina dot com আলমদিনা.com আলমদিনা.com যারা ধরতে চায় সত্য লেখার কলম যারা লিখতে চায় সত্যবাণী হরদম যারা ধরতে চায় সত্য লেখার কলম যারা লিখতে চায় সত্যবাণী হরদম দুনিয়াটা পাপাচারে ভরে আছে অনাবিলে গড়েছে সবাই রঙমঞ্চ মঞ্চ অসত্য স্লোগানে সবার হৃদয়ে ভরে এছে পুরো পাগলের গঞ্জ গঞ্জ দুনিয়াটা পাপাচারে ভরে আছে অনাবিলে গড়েছে সবাই রঙমঞ্চ মঞ্চ অসত্য স্লোগানে সবার হৃদয়ে ভরে এছে পুরো পাগলের গঞ্জ গঞ্জ এই মহাকালে সবারই মাঝে আল ডট কম এর আগমন Al dot com Al Madina dot com com com যারা শুনতে দেয় সদা সত্যের জয়গান যারা তুলতে দেয় শুধু সত্যের স্লোগান যারা শুনতে দেয় সদা সত্যের জয়গান যারা তুলতে দেয় শুধু সত্যের স্লোগান ইসলামী সঙ্গীত ইসলামী বক্তৃতা ইসলামী আবৃত্তি শুনতে শুনতে হকানি আলেমের মোবারক জবানের মূল্য কিছু কথা জানতে জানতে ইসলামী সঙ্গীত ইসলামী বক্তৃতা ইসলামী আবৃত্তি শুনতে শুনতে হকানি আলেমের মোবারক জবানের মূল্য কিছু কথা জানতে জানতে এই ডট কমে ঢুকলে সহজে পাবে সকল ইসলামী আয়োজন Almadina dot com Almadina dot com almudina.com almudina.com almudina.com almudina.com almudina.com almudina.com Bangladesh professional singer Abu Ayub আনসারের কথা শুরু কণ্ঠে বিপিএস আনসার শিল্পী গোষ্ঠীর পরিবেশনায় ঈদ মোবারক সহযোগী শিল্পী তামিম হায়দা শিশু শিল্পী মেহেদি হাসান ওমায়ের এবং আবু বকর সিদ্দিক প্রযোজনায় বিপিএস প্রি ক্যাডেট মাদ্রাসা চাঁদপুর রেলগেট লাকসাম কুমিল্লা সৌজন্যে রিডম প্লাস ডট কম উনপঞ্চাশ বাই এক পুরানা পল্টন ঢাকা ডাউনলোড করার জন্য ক্লিক করুন W W dot Almadina dot com অথবা zero one eight two nine two three one two zero one